بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে حميم حميم تنزيل الكتاب من الله العزيز العليم এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصير যিনি পাপ ক্ষমা করেন তবা কবুল করেন যিনি শাস্তিদানে কঠোর শক্তিশালী তিনি ব্যতীত কোন ইলাহ নাই প্রত্যাবর্তন তাহারই নিকট ما يجادل في ايات الله الا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد কেবল কাফিররাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে সুতরাং দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে كذبت قبلهم قوم نوح والاحزاب من بعدهم وهمت كل امه برسولهم لياخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فاخذتهم فكيف كان عقاب ইহাদের পূর্বে নুহের সম্প্রদায় এবং তাহাদের পরে অন্যান্য দলও অস্বীকার করিয়াছিল প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসুলকে আবদ্ধ করিবার অভিসন্ধি করিয়াছিল এবং উহারা অসার তর্কে লিপ্ত হইয়াছিল উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য ফলে আমি উহাদেরকে পাকড়াও করিলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار এইভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী ইহারা জাহান্নামে الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين امنوا ربنا وسعت كل شيء رحمه وعلما فاغفر للذين تابوا فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যাহারা আর্শ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুষ্পার্শ্ব ঘিরিয়া আছে তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যাহারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাহাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করো ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من ابائهم وازواجهم وذرياتهم انك انت العزيز الحكيم হে আমাদের প্রতিপালক তুমি তাহাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদেরকে দিয়াছ এবং তাহাদের পিতামাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করিয়াছে তাহাদেরকেও তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم এবং তুমি তাহাদেরকে শাস্তি হইতে রক্ষা করো সেই দিন তুমি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবে তাহাকে তো অনুগ্রহই করিবে ইহাই তো মহা সাফল্য ان الذين كفروا ينادون لمقت الله اكبر من مقتكم انفسكم اذ تدعون الى الايمان فتكفرون নিশ্চয়ই কাফিরদেরকে উচ্চ কণ্ঠে বলা হইবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক যখন তোমাদেরকে ইমানের প্রতি আহ্বান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل উহারা বলিবে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রাখিয়াছ এবং দুইবার আমাদেরকে প্রাণ দিয়াছ আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি এখন নিষ্ক্রমণের কোন পথ মিলিবে কি ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير তোমাদের এই শাস্তি তো এই জন্য যে যখন এক আল্লাহকে ডাকা হইত তখন তোমরা তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহর শরিক স্থির করা হইলে তোমরা তাহা বিশ্বাস করিতে বস্তুত সমুচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হইতে প্রেরণ করেন তোমাদের জন্য রিজিক আল্লাহ অভিমুখী ব্যক্তি উপদেশ গ্রহণ করে সুতরাং আল্লাহকে ডাকো তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া যদিও কাফিরা ইহা অপছন্দ করে رفيع الدرجات ذو العرش يلقي الروح من امره على من يشاء من عباده لينذر يوم التلاق তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আরশের অধিপতি তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহি প্রেরণ করেন স্বীয় আদেশ সহ যাহাতে সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে সেদিন আল্লাহর নিকট উহাদের কিছুই গোপন থাকিবে না আজ কর্তৃত্ব কাহার আল্লাহরই যিনি এক পরাক্রমশালী اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم ان الله سريع الحساب আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে আজ কোনো জুলুম করা হইবে না আল্লাহ হিসাব গ্রহণে তৎপর وانذرهم يوم الازفه اذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع উহাদেরকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে যখন দুঃখ কষ্টে উহাদের প্রাণ কণ্ঠাগত হইবে জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই যার সুপারিশ গ্রাহ্য হইবে এমন কোন সুপারিশকারীও নাই يعلم خائنة الأعين وما تخفي الصدور চক্ষুর অপব্যবহার ও অন্তরে যাহা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء ان الله هو السميع البصير আল্লাহই বিচার করেন সঠিকভাবে আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে তাহারা বিচার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 আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করিয়াছিলাম الى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب ফেরাউন হামান ও কারণের নিকট কিন্তু উহারা বলিয়াছিল এই লোকটা তো এক জাদুঘর চরম মিথ্যাবাদী فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا ابناء الذين امنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين الا في ضلال অতঃপর মুসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদের নিকট উপস্থিত হইলে উহারা বলিল মুসার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখো কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই وقال فرعون ذروني اقتل موسى وليدع ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد ফেরাউন বলিল আমাকে ছাড়িয়া দাও আমি মূসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক আমি আশঙ্কা করি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 সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করি مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد যেমন ঘটিয়াছিল নূহ আদ সামুদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করিতে চান না ويا قوم إني أخاف عليكم يوم التناد হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য আশঙ্কা করি আত্মনাদ দিবসে يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাইবে আল্লাহর শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবার কেহ থাকিবে না আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده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 أبلغ الأسباب ফেরাউন বলিল হে হামান আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ যাহাতে আমি পাই অবলম্বন أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب অবলম্বন আসমানে আরোহণের যেন দেখিতে পাই মুসার ইলাহকে তবে আমি তো উহাকে মিথ্যাবাদী মনে করি এইভাবে ফেরাউনের নিকট শোভনীয় করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে এবং তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল সরল পথ হইতে এবং ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد মুমিন ব্যক্তিটি বলিল হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করিব يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار হে আমার সম্প্রদায় এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতেই হইতেছে চিরস্থায়ী আবাস من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب কেহ মন্দ কর্ম করিলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যাহারা মুমিন হইয়া সৎকর্ম করে তাহারা দাখিল হইবে জান্নাতে সেখানে তাহাদেরকে দেওয়া হইবে অপরিমিত জীবন উপকরণ ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار হে আমার সম্প্রদায় কি আশ্চর্য আমি তোমাদেরকে আহ্বান করিতেছি মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকিতেছ অগ্নির দিকে تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار তোমরা আমাকে বলিতেছ আল্লাহকে অস্বীকার করিতে এবং তাহার সমকক্ষ দাঁড় করাইতে যাহার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করিতেছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয় বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আমি তোমাদেরকে যাহা বলিতেছি তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে এবং আমি আমার ব্যাপার আল্লাহতে অর্পণ করিতেছি আল্লাহ তাহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب অতঃপর আল্লাহ তাহাকে উহাদের ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফেরাউন সম্প্রদায়কে النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب উহাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করা কঠিন শাস্তিতে وإذ يحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا انا كنا لكم تبعا فهل انتم مغنون عنا نصيبا من النار যখন উহারা জাহান নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলিবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম এখন কি তোমরা আমাদের হইতে জাহান নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবে قال الذين استكبروا انا كل فيها ان الله قد حكم بين العباد দাম্ভিকেরা বলিবে আমরা সকলেই তো জাহান নামে আছি নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার তো করিয়া ফেলিয়াছেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب অগ্নিবাসীরা জাহান নামের প্রহরীদেরকে বলিবে তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদের হইতে লাঘব করেন একদিনের শাস্তি قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তাহারা বলিবে তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শন সহ তোমাদের রাসুলগণ আসে নাই জাহান্নামীরা বলিবে অবশ্যই আসিয়াছিল প্রহরীরা বলিবে তবে তোমরাই প্রার্থনা করো আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয় إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চয়ই আমি আমার রাসুলদেরকে ও মুমিনদেরকে সাহায্য করিব পার্থিব জীবনে এবং যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হইবে يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار যেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো কাজে আসিবে না আর উহাদের জন্য রয়েছে লানত এবং উহাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب আমি অবশ্যই মূসাকে দান করিয়াছিলাম পথ নির্দেশ এবং বনি ইসরায়েলকে উত্তরাধিকারী করিয়াছিলাম সেই কিতাবের هدى وذكرى لأولي الألباب পথ নির্দেশ ও উপদেশ স্বরূপ বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار অতএব তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায় إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله যাহারা নিজেদের নিকট কোনো দলিল না থাকিল আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় উহাদের অন্তরে আছে কেবল অহংকার যারা এই ব্যাপারে সফল কাম হইবে না অতএব আল্লাহর শরণাপন্ন হও তিনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون মানব সৃজন অপেক্ষা আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান এবং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা দুষ্কৃতি পরায়ণ তোমরা অল্পই উপদেশ গ্রহণ করিয়া থাকো إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون কিয়ামত অবশ্যম্ভাবী ইহাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো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 হইয়া যায় ألم تر إلى الذين يجادلون في آيات الله أنا يصرفون তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون যারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসুলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহা শীঘ্রই উহারা জানিতে পারিবে إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون যখন উহাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকিবে উহাদেরকে টানিয়া লইয়া যাওয়া হইবে في الحميم ثم في النار يسجرون ফুটন্ত পানিতে অতঃপর উহাদেরকে দগ্ধ করা হইবে অগ্নিতে ثم قيل لهم أين ما كنتم تشركون পরে উহাদেরকে বলা হইবে কোথায় তাহারা যাহাদেরকে তোমরা শরিক করিতে من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين আল্লাহ ব্যতীত উহারা বলিবে উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়াছে বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করি নাই এইভাবেই আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন ذلكم بما كنتم تفرحون في الارض بغير الحق وبما كنتم تمرحون ইহা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে এবং এই জন্য যে তোমরা দম্ভ করিতে ادخلوا ابواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين তোমরা জাহান নামের বিভিন্ন দরজা দিয়া প্রবেশ করো উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য আর কতই না নিকৃষ্ট অধ্যতদের আবাসস্থল ফসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্ক فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون সুতরাং তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য আমি উহাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার মৃত্যু ঘটাই উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট ولقد ارسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول ان ياتي بايه الا باذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম আমি তাহাদের কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করিয়াছি এবং কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করি নাই আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয় আল্লাহর আদেশ আসিলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হইয়া যাইবে তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون আল্লাহ তোমাদের জন্য আন আম সৃষ্টি করিয়াছেন যাহাতে উহাদের কতকের উপর তোমরা আরোহণ করো এবং কতক তোমরা আহার করো ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون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 بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون উহাদের নিকট যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসুল আসিত তখন উহারা নিজেদের জ্ঞানের দম্ভ করিত উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহাই উহাদেরকে বেষ্টন করিল فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন বলিল আমরা